সুরা التحريم بسم الله الرحمن الرحيم রহমান রহিম আল্লাহ তালার নামে يا تبتغي مرضات أزواجك والله والله مولاكم وهو العليم الحكيم وإذ أسر بأس به আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন তা তুমি কসম করে নিজের উপর কেন হারাম করছো তুমি কি এর মাধ্যমে তোমার স্ত্রীদের খুশি করতে চাও তেমন কিছু হলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো কারণ আল্লাহ তালা ক্ষমার আধার ও পরম দয়ালু আল্লাহ তালা তো তোমাদের শপথ থেকে রেহাই পাওয়ার জন্য কাফারার একটা পথ নির্ধারণ করে দিয়েছেন মূলত আল্লাহ তালাই হচ্ছেন তোমাদের একমাত্র সহায় তিনি সর্বজ্ঞ তিনি প্রজ্ঞাময় যখন আল্লাহ নবী তার স্ত্রীদের একজনকে একান্ত চুপিসারে কিছু একটা কথা বলল এবং সে তা অন্যের কাছে প্রকাশ করে দিল আল্লাহ তালা তার এই বিষয়টা নবীকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন তখন রসুল কিছু কথা গোপনীয়তা প্রকাশকারী স্ত্রীকে জানিয়ে দিল আবার কিছু কথা এড়িয়েও গেল সুতরাং নবী যখন তার সে স্ত্রীর কাছ থেকে সমগ্র বিষয়টা জানতে চাইল তখন সে বলল আপনাকে এই খবরটা কে জানালো নবী বলল আমাকে জানিয়েছেন সেই মহান আল্লাহ তালা যিনি সর্বজ্ঞ ও সম্যক জ্ঞাত إن تتوبا وإن عسى حتى النَّارَ تُعَذِّبُ যে দুজন স্ত্রী এর সাথে জড়িত নবী তাদের উভয়কে ডেকে বলল তোমরা দুজন যদি আল্লাহর কাছে তবা করে নাও কেননা তোমাদের উভয়ের মন অন্যায় ও বাঁকা পথের দিকে কিছুটা ঝুঁকে পড়েছিল তাহলে অবশ্যই আল্লাহ তারা তোমাদের ক্ষমা করে দেবেন আর যদি তোমরা উভয়ে তার বিরুদ্ধে একে অপরের পৃষ্ঠপোষকতা করো তাহলে জেনে রাখো আল্লাহ তালাই তার নবীর সহায় তাছাড়াও তার সাথে রয়েছে জিব্রাইল ফেরিস্তা ও নেককার মুসলমানদের দল এর পরেও আল্লাহ সমগ্র ফেরিস্তাকুল তার সাহায্য করতে এগিয়ে আসবে আজ নবী যদি তোমাদের তালাক দিয়ে দেয় তাহলে তার মালিক তোমাদের বদলে এমন সব স্ত্রী তাকে দিতে পারেন যারা তোমাদের চাইতে হবে উত্তম যারা হবে আত্মসমর্পণকারী বিশ্বস্ত ফর্মাবর্দার অনুশোচনাকারী অনুগত রোজাদার হতে পারে তারা কুমারী হতে পারে অকুমারী হে ইমানদার লোকেরা তোমরা নিজেদের ও নিজেদের পরিবার পরিজনদের জাহান নামের সেই কঠিন আগুন থেকে বাঁচাও যার জ্বালানি হবে মানুষ আর পাথর সে জাহান নামের প্রহরা যাদের উপর অর্পিত সেসব ফেরেস্তা সবাই হচ্ছে নির্মম ও কঠোর তারা দণ্ডাদেশ জারি করার ব্যাপারে আল্লাহর কোনো আদেশই অমান্য করবে না তারা তাই করবে যা তাদের করার জন্য আদেশ করা হবে সেদিন অস্বীকারীদের তারা বলবে হে কাফেররা আজ তোমরা দোষ ছাড়ানোর জন্য কোন রকম অজুহাত তালাশ করো না আজ তোমাদের সেই বিনিময়ে দেয়া হবে যা তোমরা দুনিয়ায় করে এসেছো عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم عَلِيمٌ হে ইমানদার ব্যক্তিরা তোমরা নিজেদের গুণা খাতার জন্য আল্লাহর দরবারে তওবা করো একান্ত খাঁটি তওবা আশা করা যায় এর ফলে তোমাদের মালিক আল্লাহ তালা তোমাদের গুণাসমূহ ক্ষমা করে দেবেন এবং এর বিনিময়ে পরকালে তিনি তোমাদের প্রবেশ করাবেন এমন সুরম্য জান্নাতে যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে সুপেয় ঝর্ণাধারা সেদিন আল্লাহ তালা তার নবী এবং তার সাথী ইমানদারদের অপমানিত করবেন না সেদিন তাদের ইমানের জ্যোতি তাদের সামনে ও তাদের ডান পাশ দিয়ে বিচ্ছুরিত হয়ে এমনভাবে ধাবমান হবে যে সর্বদিক থেকেই তাদের এ আলো পর্যবেক্ষণ করা যাবে তারা বলবে হে আমাদের মালিক আমাদের জন্য আমাদের ইমানের জ্যোতিকে জান্নাতের জ্যোতি দিয়ে তুমি পূর্ণ করে দাও তুমি আমাদের ক্ষমা করে দাও অবশ্যই তুমি সব কিছুর উপর একক ক্ষমতাবান يا بيتا في الجنة وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين হে নবী তুমি কাফের ও মোনাফেকদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করো এবং তাদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করো কেননা তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম আর তা হচ্ছে এক নিকৃষ্ট নিবাস আল্লাহ তালা কাফেরদের জন্য নুহ ও লুতের স্ত্রীদের উদাহরণ পেশ করছেন তারা দুজনেই ছিল আমার দুজন নেক বান্দার স্ত্রী কিন্তু তারা উভয়ই সে দুজন বান্দার সাথে বিশ্বাসঘাতকতা করেছে অতএব আল্লাহর আজাব থেকে তারা কোনো ক্রমেই এদের বাঁচাতে পারল না বরং তাদের ব্যাপারে আল্লাহর হুকুম ঘোষিত হল তোমরা আজ প্রবেশ করো জাহান নামের আগুনে যারা এখানে প্রবেশের উপযুক্ত তাদের সবার সাথে একইভাবে আল্লাহ তালা মোমেনদের জন্য ফেরাউনের স্ত্রীকে অনুকরণযোগ্য এক উদাহরণ হিসেবে পেশ করেন সে প্রার্থনা করেছিল হে মালিক জান্নাতে তোমার পাশে তুমি আমার জন্য একখানা ঘর বানিয়ে দিও আর দুনিয়ার এ ঘরেও তুমি আমাকে ফেরাউন ও তার যাবতীয় কর্মকাণ্ড থেকে বাঁচিয়ে রেখো তুমি আমাকে উদ্ধার করো জালেম সম্প্রদায়ের যাবতীয় অনাচার থেকে আল্লাহ তালা মোমেনদের জন্য আরও দৃষ্টান্ত পেশ করেছেন ইমরানের মেয়ে মারিয়ামের যে আজীবন তার সতীত্ব রক্ষা করেছে অতপর একদিন আমি আমার সৃষ্ট রুহগুলো থেকে একটি রুহ তাতে ফুঁকে দিলাম সে তার মালিকের কথা ও তার প্রেরিত কেতাব সমূহের উপর পুরোপুরি বিশ্বাস স্থাপন করেছে সত্যি সে ছিল আমার একান্ত অনুগত বান্দাদেরই একজন